তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ তোমার হাজার সালাম তোমার হাজার সালাম হে প্রিয় রাসূল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে পাপিরা কে আমতে পাবে না কোনো উপায় নবীরাও নাপসি বলে থাকবে নিয়ে নিজের দায় পাপিরা কে আমতে পাবে না কোনো উপায় নবীরাও নাপসি বলে থাকবে নিয়ে নিজের দায় পাপিরা আমতে পাবে না কোনো উপায় নবীরাও নাফসি বলে থাকবে নিয়ে নিজের দায় তোমার সুপারিশে তাকাবে ফিরে আল্লাহ তোমার সুপারিশে তাকাবে ফিরে আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে প্রিয় রাসূল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে মিজানের পাল্লা পাশে উন্মতি পাবে তোমায় পুলসিরাতে রবে যেথা তুমি যে থাকবে সেথায় মিজানের পাল্লা পাশে উন্মতি পাবে তোমায় পুলসিরাতে রবে যেথা তুমি যে থাকবে সেথায় মিজানের পাল্লা পাশে উন্মতি পাবে তোমায় পুলসিরাতে রবে যেথা তুমি যে থাকবে সেথায় হাউজে কাউসারের পাশে পাই যেন হাবিবাল্লা হাউজে কাউসারের পাশে পাই যেন হাবিবাল্লা তুমি সরদার হবে তুমি সরদার হবে আদা আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে প্রিয় রাসুলাল্লাহ তুমি হবে তুমি সর্দার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সর্দার হবে তুমি সর্দার হবে বিচারের সেই দিবসে ভুল না তুমি আমায় সাফায়াত পাই যেন গো হে নবী বলি তোমায় বিচারের সেই দিবসে ভুল না তুমি আমায় সাফায়াত পাই যেন গো হে নবী বলি তোমায় বিচারের সেই দিবসে ভুলো না তুমি আমায় সাফায়াত পাই যেন গোহে নবী বলি তোমায় তুমি যে সাফায়াতের কান্ডারি রাসুল আল্লাহ তুমি যে সাফায়াতের কান্ডারি রাসুল আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব আল্লাহ হে নবী প্যারা নবী মুস্তফা হাবিব হাবিব আল্লাহ হাজার সালাম তোমায় হাজার সালাম হে প্রিয় রাসুল তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে তুমি সরদার হবে